দিন বদলের দিন এসেছে বন্ধু এবার জাগো খোদার কোরআন বুকে নিয়ে হায় দরি হাক হাকো বন্ধু তুমি জাগো বন্ধু তুমি জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু এবার জাগো খোদার কোরআন বুকে নিয়ে গানটি শুনছেন মোস্তাকিম সাংস্কৃতিক ফোরামের অন্যতম শিল্পী এইচ এম আব্দুল কায়ুমের কণ্ঠে আজ এই পৃথিবীর রং তামাশা ভুলে গিয়ে সব খুদার পথে জীবন দেওয়ার উঠছে কলরব আজ এই পৃথিবীর রং তামাশা ভুলে গিয়ে সব খোদার পথে জীবন দেওয়ার উঠছে কলর বন্ধু তুমিও জাগো সেই কাফেলায় বন্ধু তুমিও জাগো সেই কাফেলায় বীরের ভেসে জাগো বন্ধু তুমি জাগো বন্ধু তুমি জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু এবার জাগো খুদার কোরআন বুকে নিয়ে হায় দরি হাক হাকো বন্ধু তুমি জাগো বন্ধু তুমি জাগো বন্ধু তুমি হলে বীরের জাতি তোমার কিসের ভয় তুমি ওমর কালিদ হামজা আলীর সেনা অকুতু ভয় বন্ধু তুমি হলে বীরের জাতি তোমার কিসের ভয় তুমি ওমর খালিদ হামজা আলীর সেনা ও কুতু ভয় কাঁপছে তোমার ভয়ে কাপের বন্ধু কাঁপছে তোমার ভয়ে কাপের আখি মেলে দেখো বন্ধু তুমি জাগো বন্ধু তুমি জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু এবার জাগো খোদার কোরআন বউকে নিয়ে হায় দরি হাঁক হাঁকো বন্ধু তুমি জাগো বন্ধু তুমি জাগো বন্ধু এই পৃথিবীর তুমি সেরা তুমি জাতির রাহবার সেই জঙ্গে বদরের তামান্না নিয়ে গর্জে উঠো আবার বন্ধু এই পৃথিবীর তুমি সেরা তুমি জাতির রাহবার সেই জঙ্গে বদরের তামান্না নিয়ে গর্জে ওঠো আবার গাজী কিংবা শাহাদাতের গাজী কিংবা শাহাদাতের বদলা তুমি জাগো বন্ধু তুমি জাগো বন্ধু তুমি জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু এবার জাগো খোদার কোরআন বউকে নিয়ে হায় দরি হাক হাকো বন্ধু তুমি জাগো বন্ধু তুমি জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু এবার জাগো খোদার কোরআন বউকে নিয়ে হায় দরি হাক হাকো বন্ধু তুমি জাগো বন্ধু তুমি জাগো বন্ধু তুমি জাগো